بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে اقتربت الساعة وانشق القمر কিয়ামত নিকটবর্তী হইয়াছে আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে ইহা তো চিরাচরিত জাদু وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে আর প্রত্যেক ব্যাপারে লক্ষ্যে পৌঁছিবে ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ যাহাতে আছে সাবধান বাণী حكمة بالغة فما تغني النذر ইহা পরিপূর্ণ জ্ঞান তবে এই সতর্কবাণী উহাদের কোনো উপকারে আসে নাই فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر অতএব তুমি উহাদের উপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر অপমানে অবনমিত নেত্রে সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر উহারা আহ্বানকারীর দিকে ছুটিয়া আসিবে ভীত বিহবল হইয়া কাফিররা বলিবে কঠিন এই দিন كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر ইহাদের পূর্বে নুহের সম্প্রদায় অস্বীকার করিয়াছিল অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল এ তো এক পাগল আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল فدعا ربه أني مغلوب فانتصر তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি তো অসহায় অতএব তুমি প্রতিবিধান করো ففتحنا أبواب السماء بماء منهمر ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এবং মৃত্তিকা হইতে উচ্চারিত করিলাম প্রশ্রবণ অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে وحملناه على ذات ألواح ودسر তখন নৌকে আরোহণ করাইলাম কাষ্ঠ ও কিলক নির্মিত এক নৌজানে تجري بأعيننا جزاء لمن كان كفر যাহা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল ولقد تركناها آية فهل من مدكر আমি তো ইহাকে রাখিয়া দিয়াছি এক নিদর্শন রূপে অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি فكيف كان عذابي ونذر কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি كذبت عاد فكيف كان عذابي ونذر আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে মানুষকে উহা উৎখাত করিয়াছিল উম্মলিত খর্জুর কাণ্ডের ন্যায় কি কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি كذبت ثمود بالنذر সামুদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر তাহারা বলিয়াছিল আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব তবে তো আমরা পথভ্রষ্টতায় ও উন্মত্ততায় পতিত হইব أألقي الذكر عليه من بيننا আমাদের মধ্যে কি উহারই প্রতি প্রত্যাদেশ হইয়াছে না সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক سيعلمون غدا من الكذاب الأشر আগামী করলে উহারা জানিবে কে মিথ্যাবাদী দাম্ভিক إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্টি অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল সে উহাকে ধরিয়া হত্যা করিল কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী ইন্না أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা ফলে উহারা হইয়া গেল খোয়ার প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার ন্যায় ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি كذبت قوم لوط بالنذر লুত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ঝটিকা কিন্তু লুত পরিবারের উপর নয় তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রের শেষাংশে আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি ওয়ালাকাদ আন أنذرهم بطشتنا فتماروا بالنذر লুত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে কিন্তু উহারা সতর্ক বাণীর সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر উহারা লুতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যে দাবি করিল তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ولقد جاء آل فرعون النذر ফেরাউন সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر তোমাদের মধ্যকার কাফিরা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ রইয়াছে পূর্ববর্তী কিতাবে أم يقولون نحن جميع منتصر ইহারা কি বলে আমরা এক সঙ্গবদ্ধ অপরাজয় দল এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে অধিকন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত যেদিন উহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান নামের দিকে সেই দিন বলা হইবে জাহান নামের যন্ত্রণা আস্বাদন করো ইন ولقد أهلكنا أشياعكم فهل من مدكر আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি وكل شيء فعلوه في الزبر উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায় وكل صغير وكبير مستطر আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ মুত্তাকিরা থাকিবে স্রোতসীনী বিদহিত জান্নাতে যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে